বিশ্ব মুসলিম আজ তোমার পানে আশায় সাহায্যের হাত বাড়িয়ে বারে বারে ডাকছে ডাকছে তোমায় দু চোখে তাদের শ্রুনি যে দেখো জ্বলছে ইরা যে দেখো জ্বলছে সিরিয়া ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় তোমারই বোনাজ নির্যাতিতা কেউ নেই তার পাশে দাঁড়াবা আকাশ বাতাস কাপে চিৎকারেতে আখি মেলেছে তুমি দেখো একবার তোমারই বোনাজ জাতিতা কেউ নেই তার পাশে দাঁড়াবা আকাশ বাতাস কাপে চিৎকারেতে আখি মেলেছে তুমি দেখো একবার চেয়ে দেখো জ্বলছে ইরা চেয়ে দেখো জ্বলছে সিরিয়া ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় বিশ্ব মুসলিম আজ তোমার পানে ডাকছে তোমায় খোদারি ঘর ইহুদির হাতে সে বন্দি আজি তার বুকে বারবার মারছে ছোব অভিশপ্ত ওই ইহুদি জাতি চেয়ে দেখো বাইতুল মকদি চেয়ে দেখো ওই ফিলিস্তি ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় বিশ্ব মুসলিম আজ তোমার পানে পানে ডাকছে তোমায় অসহায় মা অশ্রু চোখে বুকে ব্যথার পাহাড় ইথারে ইথারে ভেসে বেড়ায় সন্তান হারা মায়ের চিৎকার ডাকছে তোমায় অসহায় মা অশ্রু চোখে বুকে ব্যথার পাহাড় ইথারে ইথারে ভেসে বেড়ায় সন্তান হারা মায়ের চিৎকার চেয়ে দেখো জ্বলছে ইরা চেয়ে দেখো জ্বলছে সিরিয়া ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় ডাকছে তোমায় ডাকছে তোমায় ডাকছে তোমায় হয়ে অসহায় বিশ্ব মুসলিম আজ তোমার পানে